দূর হয়ে যাবে আর শোন বেটি এই তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি পড়িস তো সত্তরটা শহীদ মানে এক একটা দিনের জন্য শহীদ হলে বে হিসাবে জান্নাতে যাবে তো সত্তরটা শহীদের নেকি তোর আমল নামায় লিখে দেওয়া হবে মা ফাতেমা সঙ্গে সঙ্গে হেসে ফেললেন আব্বা আর আমার কোনো কষ্ট হবে নি আব্বা হাসতে হাসতে বাড়ি চলে গেলেন তাহলে ভাই এই জন্য তসবিতে দেখবেন আপনারা তেত্রিশ তেত্রিশ ভাগ আছে একটা তাহলে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বললে সত্তরটা শহীদের দরজা পাওয়া যায় ও ভাই যান আপনারা কি এই বাড়িতে এখন বসে বসে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেন না আজকে জলসাই এসেছেন এবার কিছু যুবকের প্রশ্ন জাগবে আসলাম হবি সাহেব ও তো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তা আমরা যে জলসাই এসেছি আমরা কি আর গুনে গুনে তেত্রিশ তেত্রিশ বলি ও তো অগণিত এর পেছনে যুক্তি দিই মা যখন ছেলেকে দুধ খাওয়ায় বাচ্চাকে যখন দুধ খাওয়ায় ফোঁটা গুনে গুনে খাওয়ালে তার বেশি আত্মতৃপ্ত হবে না অগণিত খাওয়ালে বেশি মন ভরবে কোনটা অগণিত বাবা সোনা রে আমার বুকে তোর যে কিসমত আল্লাহ দিয়ে দিয়েছে বাবা এই আহার তুই যত ইচ্ছা খা কতটা খাচ্ছিস না আমি মা দেখতে পাবো না তুই ছেলে দেখতে পাবি ভেতরের মাল ভেতরে চলে যাবে যত ইচ্ছা খা বাবা তা আমরা আল্লাহর বান্দারা আজকের রাত্রে এই আপনার কলা পুকুরে বসে অগণিত সুহান আল্লাহ অগণিত আলহামদুলিল্লাহ অগণিত আল্লাহ আকবার বলবো আর উদ্দেশ্য রাখবো গো আল্লাহ জীবনে বহু গুণা করেছি অনেক বড় বড় পাপ করেছি কতটা কে পাপ করেছি আমরা নিজেরা অনেক সময় ভুলেও গেছি কিন্তু আপনার খাতায় তো ভুল নেই সব পাপগুলোকে আপনি গুছিয়ে রেখে দিয়েছেন এই পাপের বোঝাটা যেদিন মাথায় নিয়ে আমরা হাসনের ময়দানে উঠবো সেদিন হয়তো জান্নাত পাওয়ার কোনো আর পথ পাবো না আমরা একান্তই জাহান্নামি হয়ে উঠবো সেই দিনে অন্তত এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের রাত্রের জেকেরটার ওসিলায় আপনি আমাদের সমস্ত পাপকে মাফ করিয়ে আর নাজাতের ফাইসলা করে করে দেবেন এই উদ্দেশ্য নিয়ে জলসাই যদি বসা হয় তাহলে জলসা করা ভালো আচ্ছা আরো একটা যুক্তি আছে জলসা করে কি হবে এর বিপক্ষে ভালো এর পক্ষে কি আমরা যখন দরুদ শরীফ পড়বো হ্যাঁ কি ভাই জান আমরা দরুদ শরীফ পড়বো আহা হা তা দরুদ শরীফ পড়লে কি ফায়দা নিশ্চয়ই ফায়দা আছে দুনিয়াবিও ফায়দা আখেরাতেরও ফায়দা দুনিয়াবি ফায়দা কি দুনিয়া বিফায়দা হচ্ছে মনে করুন এই আপনাদের তারকেশ্বর থানা তারকেশ্বর তারকেশ্বর থানায় একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এখন ওই বাচ্চাটা হয়েই কথা বলা আরম্ভ করেছে আশ্চর্য মিডিয়ায় চলে যাবে খবরের কাগজে ছাপা হবে আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে দেখতে আসলাম আমার হয়তো আসতে দশ বারোটা দিন সময় লাগলো এবার দশ বারো দিন পরে এসে দেখছি আপনারা কাছের মানুষ আগে লাইন দিয়ে দিয়েছেন আমি দূরের মানুষ পেছনে দাঁড়ালাম আমার লাইন যখন আসলো এবার দেখছি বাচ্চাটা কুলোই শোয়ানো আছে বারো তেরো দিনের ছেলে জিজ্ঞাসা করলাম আপনি হয়েই কথা বলছেন তখন সে বলছে হ্যাঁ কি বলবেন বলুন আমি আশ্চর্য হয়ে চমকে উঠলাম বাপরে এইটুকু বাচ্চা কি করে কথা বলছে তা বলছে আপনার নাম কি তখন সে হয়তো জন্মানোর সাথে সাথেই বাপ নাম রেখেছিল গুলাম কাদের তো সে তখন বলছে আমার নাম গুলাম কাদের তা বলছি হয়েই আপনি কথা বলছেন কি করে তখন পাশে একটা আজ বয়সী লোক দাঁড়িয়েছিলেন ওই বাচ্চারই লোক তখন তিনি বলছেন নবী হয়ে এসেছে নবী নবী এতদিন হজরত মোহাম্মদ সাল্লাম নবী ছিলেন এবার এই বাচ্চাটা নবী হয়ে এসেছে বহু মানুষ হয়তো মেনেও নিল হ্যাঁ হয়েই যখন কথা বলছে নিশ্চয়ই নবী আমার মন তখন সাক্ষী দেবে না না না না কেন আমরা এতদিন পর্যন্ত দরুশ্বরী পড়ে এসেছি আল্লাহ হুম্মা সাল্লি আল্লাহ সাইয়েদিনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদিনা মৌলানা মোহাম্মদ আমাদের সব থেকে সব নবীদের সর্দার হলেন মোহাম্মদ সাল্লাম তিনি আখিরের নবী তারপরে আর কেউ নবী আসবে না এই দরু শরীফের মধ্যে আমরা সাক্ষী দিয়ে আসছি এখন যদি এর নামে এ যদি নবী হয় এই গুলাম কাদের ছেলেটা যদি নবী হয় তাহলে এর নামে দরুদটা কেমন হবে ওই যেখানে মোহাম্মদ লেখা আছে ওটা কেটে গুলাম কাদের বসাতে হবে তো কিরকম হবে আল্লাহ সাল্লাহ আল্লাহ সাইদানা মাওলানা গুলাম কাদের ওলা আল্লাহ সাইদানা মাওলানা গুলাম কাদের মন সাক্ষী দেবে না রে না এই তো সেদিনে পুকুরের জলসায় আট থেকে আসি সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ে এসেছি আল্লাহ সাল্লাহ সাইদানা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইদানা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম ছাড়া কেয়ামত পর্যন্ত আর কেউ নবী হয়ে আসবে না একমাত্র মোহাম্মদ সাল্লামে আখেরের নবী তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে তা আমরা সেটা মানছি না মানব না এই সাক্ষী কেয়ামত পর্যন্ত বহন করে আসবে দরুদ শরীফের মাধ্যমে এ হলো দুনিয়াবি ফায়দা আর আখেরাতের ফায়দা কি কিছু কিছু মসজিদে তবলিগি নিসাব একটা কিতাব পড়ানো হয় ওই কিতাবের ফাজাইলে দরুদ হিসাতে লেখা আছে কি লেখা আছে আসুন সে ছন্দের মাধ্যমে শুনি জোরে জোরে দরুদ পড়ে জোরে জোরে দরুদ পড়ে দিল বহলা রে মমিনা আর দশটি গুণা মাফ হয়ে যায় একবার দরশরী পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় আরে দশটি নেকি হয় জমা আল্লাহ সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আচ্ছা যা মানুষ এখানে আছেন আপনারা সবাই যদি জোরে দরুদ পড়েন আওয়াজ তো আরো গুরু গম্ভীর হবে গো ভাইজান হ্যাঁ এত কম কম কেন মানে কিছু কিছু মানুষ ভাবছে আমি আব্দুল করিম চুপ করে থাকি আব্দুল রহিম পড়বে আমি আধে সত্তা চুপ করে থাকি জব্বার আছে ও পড়বে এখন এরকম হচ্ছে না মনে হচ্ছে এরকম হচ্ছে যেন হ্যাঁ একটা সবাই মিলে পড়ে আসুন না কারণ সবাই তো গুনার ভয় আছে সবাই নাকি আশা আছে তাহলে কিতাব প্রমাণ দিচ্ছে একবার দরুদ পড়লে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা নেকি জমা হয় তা তাতে কৃপণতা কেন আসল মন খুলে ঝুমে ঝুমে দুলে দুলে মোহাম্মতের সাথে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ সাল্লে আলা ওয়ালা আলে আমার নবীজি তার উম্মতেরি নবীজি নবীজি তার উম্মতেরি দরুদ যখন শুনতে পান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর উম্মত যখন একবার মোহাব্বতের সাথে দরুদ পড়বে আল্লাহর কিছু স্পেশাল ফারিস্তা নিয়োজিত করা আছে যারা দরুদ শরীফটাকে এক একজনের দরুদকে এক একটা ফেরেস্তা ফুলের তোড়ার মতো করে সাজিয়ে পাক মদিনা শরীফে পৌঁছে দেয় তাহলে কার দরুদটা আগে পৌঁছাবে ভাইজান যে জোরে পড়বে তাই না যদি বলেন এর পিছন যুক্তি কি হ্যাঁ বলি এক যমজ ছেলে হয়েছে একটা মায়ের পেট থেকে দুটো ছেলে যমজ ছেলে যমজ ছেলে দুটো দুটো দোলনায় শোয়ানো আছে দাবার দুধারে দুটো ছেলে শোয়ানো আছে মা বসে বসে আলু পেঁয়াজ কাটছে এমন সময় দুটো জমজ ছেলে একসঙ্গে কেঁদে উঠেছে একটা ছেলে কাঁদছে আর একটা ছেলে কাঁদছে মা কার কাছে আগে যাবে যে ছেলেটা জোরে কাঁদছে তার দিকে আগে চলবে না যে কি হলো রে বাবা গলায় দড়ি পড়ে আটকে গেল নাকি তার দিকে আগে চলবে তা আমাদের মধ্যে যে জোরে দরুদ পড়বো আমার রসুল পাকের কাছে সেই দরুদটা আগে পৌঁছাবে তাহলে সেই মতো কম্পিটিশনে যে আমার দরুদটা আগে পৌঁছাক হ্যাঁ আপনারা পাশের লোকের সাথে বলে হচ্ছে যেন আমারটা জোর হয় এভাবে কম্পিটিশনে নবীজি তার উম্মতেরি দরুদ যখন শুনতে পান তো তাই ফের সেই কঠোর আঘাত তাই ফের সেই কঠোর আঘাত নবী সাথে সাথে ভুলে যান اللہ ہما علی مولانا محمد صلی اللہ علیہ وسلم আর একটা দরুদ শরীফ আমরা নামাজে পড়তে পড়ি দরুদ ইব্রাহিম হ্যাঁ আসুন সেটাও গুনগুনিয়ে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ভাইজান আমার এই দরুদ শরীফ সবাই পড়েছি তো এই দরুদ শরীফটা যে দরুদগুলো আমরা দুটো দরুদ পড়লাম ভাই সবাই পড়েছি তো কে কে পড়েছে আর পড়েনি কি করে বুঝবো আমি তো সবার মুখ দেখতে পাচ্ছি না ভাইটা হাতটা তুলে বলে সবাই পড়েছেন এ, সবাই পড়েছেন এর উপরে হাত তোলেন আহ, হাত নামান ভাই ভাইজান আমার এই যে দরুদ শরীফের সবাই পড়েছেন এর পেছনে যে হাত তুলে সাক্ষী দিলেন তার মানে আপনারা কি বোঝাতে চাইছেন এখানে একটাও হিন্দু ভাই নেই ও ভাই একটাও হিন্দু ভাই নেই কি গো এমন কোনো দেশ তো নেই যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে নেই সংখ্যায় কম বেশি কিন্তু হিন্দু ভাইরা থাকে তো তা আপনাদের দেশের কি হিন্দুরা দরুদ পড়ে নাকি হ্যাঁ আমার হাওড়া জেলার উলুবেড়িয়া থানার হিন্দুরা দূরত পড়ে না আপনাদের তারকেশ্বর থানার হিন্দু ভাইরাও দূরত পড়ে নাকি হ্যাঁ ভাইজান আমার আমার হ্যান্ডবিলে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারে জানাই সাদর আমন্ত্রণ তাহলে হিন্দু ভাইদেরকেও আমন্ত্রণ দেওয়া হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে ডাকা হয়েছে আমি আপনার বাড়িতে আপনার ডাকে এলাম মেহমান হয়ে আপনি আমার সাথে কথা বললেন না জিজ্ঞাসাবাদ করলেন না আমার সম্পর্কে কোনো ভূমিকাই নেই আপনার তা আমার মন খুশি হবে হবে না তাহলে আজকের জলসায় এই যে হিন্দু ভাইদেরকেও আহ্বান জানানো হলো সেই হিন্দু মায়ের সন্তানরা আমাদের ভেতরেই থাক আর বাইরেই থাক তারা তো শুনছে তাহলে তাদের সম্পর্কে কিছু বলতে হবে না না বললে তাহলে তাদেরকে ডাকা হলো কেন আহ্বান জানানো হলো কেন তাহলে তাদের সম্পর্কে কিছু শোনার আমাদের দরকার আছে ভাই আমার এমার্জেন্সি পিরিয়ড নোট কেয়া যায় একটা ছেলে ক্লাস নাইনে পড়ে নাম তার আব্দুল করিম আরেকটা ছেলে ক্লাস নাইনে পড়ে তার নাম হচ্ছে কমল কুমার ব্যানার্জি ভাই জান আমার এই হিন্দু আর মুসলমান প্রায় স্কুলে একসঙ্গে পড়াশোনা করে ক্লাস নাইনের এই আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বার এই মুসলিম ছেলেদেরকে অমল বিমল কমল শ্যামল এরা বলছে এই মুসলিমরা চাঁদা দে কিসের চাঁদা দুর্গা দেবীর পূজা হবে স্কুলে দুর্গা পুজো করবো চাঁদা দে মুসলিম ছেলেরা তখন বলছে হ্যাঁ দুর্গা পূজা তো তোদের পূজা মা দুর্গা দেবী তোদের মা ধন্যবাদ ধন্যবাদ ওরে আমার বাপ তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাও গরম চায়ের কাপ কারণ যাদের যাদের নেশা আছে ময়দান হয়ে যাবে সাপ আমি যদি চা খাই তাহলে যাদের চায়ের নেশা আছে তাদের মন সুরসুর করবে একটু চা হলে ভালো হতো দরকার নেই বাবা ভাই জান আমার যেটা বলতে চাইছিলাম কথায় গুরুত্ব দিচ্ছেন আশা করবো এখন ক্লাস নাইনে পড়ে এরা বলছে দুর্গা দেবীর পূজা করবো চাঁদা দে মুসলিম ছেলেরা বলছে তোদের মা তোরা পুজো কর আমরা কেন মুসলিমরা চাঁদা দেবো হিন্দু মায়ের সন্তানরা তখন বলছে অমল বিমল শ্যামল কমলরা বলছে বিলটা বার করে বলছে দেখ না বিলের উপরে কি লেখা আছে বলতো সর্বজনীন দুর্গোৎসব সর্বজনের জন্যে আরে কি শুধু হিন্দুদের এ মা কি শুধু আমাদের একার তোদেরও মারে দে চাঁদা দে মুসলিম ছেলেরা দেখলো ঝামেলা বাড়িয়ে লাভ নেই এক স্কুলে পড়াশোনা করি এ দশ টাকা দশ টাকা নে বাবা ঝামেলা মেটা হয়ে গেল সাপ পুজো হয়ে গেল ও দোস্ত দু মাস পরে এবার মুসলিম ছেলেরা হিন্দু ছেলেদের বলছে দে চাঁদা দে কেন বিশ্ব নবী দিবস করব। তখন হিন্দু ছেলেরা বলছে বিশ্ব নবী দিবস এই তোদের বিশ্ব নবীটা কে রে কেন হজরত মোহাম্মদ সাল্লাম হজরত মোহাম্মদ বিশ্ব নবী হ্যাঁ আচ্ছা আমরাও তো তার জীবনী পড়েছি তিনি কি করে বিশ্বনবী হলেন মুসলিমরা বলছে কেন হবেন না বা শোন শোন ঠান্ডা মাথায় বোঝ আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় গেছেন বিশ্বের বিভিন্ন ভাষায় তিনি গদ্য পদ্য কাব্য রচনা করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বকবি কিন্তু তোরা যাকে বিশ্বনবী বলছিস সেই হজরত মোহাম্মদ তিনি কি আরব ছাড়া কোথাও গেছেন মুসলিম ছেলেরা বলবে না তো আরবি ছাড়া অন্য কোনো ভাষায় তিনি কিছু রচনা করেছেন মুসলিম ছেলেরা বলবেন না তো তাহলে দেখ যিনি আরব ছাড়া কোথাও গেলেন না আরবি ছাড়া কোনো ভাষা জানলেন না তাকে তোরা বিশ্ব নবী বলছিস আরে পাশে বিশ্বকবির জীবনীটা দেখ বিশ্বের বিভিন্ন জায়গায় গেলেন বিভিন্ন ভাষায় তিনি রচনা করলেন তাই তো তিনি বিশ্বকবি মুসলিম ছেলেরা উত্তরে কি বলবে কি আছে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বারের উত্তরে কি আছে নেই আগে ছিল না অবশ্য এখন আছে কেন আছে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মের সর্বপ্রথম বাক্যটাই হলো পড়ো নবীর কাছে যখন প্রথম জিবরিল আমিন এলেন তো প্রথম শব্দটা কি উচ্চারণ করেছিলেন ইকরা অর্থাৎ পড়ো পড়ো তাহলে পড়ার কথা যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই মুসলমান জাতির তো শিক্ষা আছে আলহামদুলিল্লাহ এখনকার দিনে কেউ অশিক্ষিত নেই সবাই শিক্ষিত তাহলে মুসলিম আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল সত্তার আব্দুল জব্বার তুমি চুপ করে থাকবে কেন ভাই কতদিন চুপ করে থাকবে তোমার বাপ চুপ করে কাটিয়ে দিয়েছে জীবন তোমার দাদু চুপ করে জীবন কাটিয়ে দিয়েছে তুমি চুপ করে থাকবে না তোমার চুপ থাকতে থাকতে দেওয়াল দেওয়ালে পাছা ঠেকে গেছে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আর চুপ থাকার দিন নেই এসো আগে বাড়ো তাকে জবাব দাও তাকে বোঝাও কি বোঝাবে ওরে অমল ওরে বিমল ওরে শ্যামল শোন ভাই শোন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বিশ্বকবি তুই জানিস আমি জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তোর বাবা জানতেন আমারও বাবা জানতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোর দাদু জানতেন আমারও দাদু জানতেন কিন্তু কিন্তু বল না একটু বল ভেবে বল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি জানতেন তার ছেলে বিশ্বকবি বলে না তো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের বয়সের বয়োজ্যেষ্ঠ যারা উচ্চ বয়সী যারা তারা কি কেউ জানতেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি না তো আমরা যারা ছোট পরবর্তী জেনারেশন যারা এসেছি রবীন্দ্রনাথের পর পর পর তারা জেনেছি কিন্তু আগের পুরুষরা তো জানতেন না কিন্তু আমরা যাকে বিশ্ব নবী বলছি অরে অমল অরে বিমল অরে শ্যামল শোন তিনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার যুগ যুগ যুগ যুগ পূর্বে তোদের যে ধর্মগ্রন্থগুলো তৈরি হয়েছে বেদ পুরাণ গীতা রামায়ণ জিন্দাবেস্তা এই সমস্ত ধর্মগ্রন্থে গ্রন্থকাররা লেখকরা মনীষীরা লিখে দিয়ে গেছেন যে সব থেকে শ্রেষ্ঠ মনীষী যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ আর সারা পৃথিবীর সমস্ত মনীষীরা তার নামের আরাধনা করে তবে সিদ্ধি লাভ করবে হিন্দু এটা তখন প্রশ্ন করবে কথা লেখা আছে আমাদের ধর্মগ্রন্থে হ্যাঁ আছে কোথায় আছে রে আয় একটু বলি হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ আছে যেমন বেদ বেদের ভাবে চারটে বেদ ঋগ্বেদ সমবেদ যদুর্বেদ অথর্ববেদ এছাড়া আছে গীতা মনুসংহিতা রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা পুরাণ পুরাণ একটা নয় আঠারোটা পুরাণ ব্রহ্মবৈবত্য পুরাণ বিষ্ণু পুরাণ কলিকি পুরাণ শূদ্র পুরাণ পদ্ম পুরাণ কালী পুরাণ ইত্যাদি এতগুলো ধর্মগ্রন্থের মধ্যে আসুন বেদটা যখন প্রথম বলেছি তো বেদে কি লেখা আছে শুনি কি লেখা আছে তস্মিন্নন্তরে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনম গঙ্গা জলিশ্চ সংস্নপ্প পঞ্চগব্য সমন্বিতয় চন্দানা দেবী ভভর চতুষ্টব মনসাহারম নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসীনে ত্রিপুরাসুর নাশায় বহুময়া পুবর্তিনে সাতটা লাইন পেশ করলাম বেদ থেকে এক একটা লাইনের বাংলা মানে বললে কে কে শুনবেন একটু হাত উঠিয়ে দেখান তো দেখি কে কে শুনতে রাজি আছেন ওরে বাপরে বাপরে হাত নামান শোনেন এতস্মিন্নন্তরেম লেচ্চাচার্যেন সমন্বিত পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত বড় বড় ঋষি মহারিষি রথি মহারথি গুণী মহামুনি এসেছিলেন আসছেন আসবেন এ সমস্ত ঋষিদের মধ্যে একজন শ্রেষ্ঠ ঋষি হয়ে সেরা মুনি হয়ে পদার্পণ করবেন তার নাম কি দ্বিতীয় লাইনে বলছে মুহাম্মদ ইতি যত শিষ্য শাখা সমম্বিত ওরে তার নাম হবে মোহাম্মদ আর সারা জগতের মনির ঋষিরা তাকে গুরুদেব বলে মেনে নেবে তার শিষ্যত্ব গ্রহণ করবে দুলাইন মাত্র শুনলাম জানতে পারলাম কি সব থেকে শ্রেষ্ঠ মনীষী হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ তিনি কোন ধর্মালম্ব হয়ে আসবেন এটা কিন্তু জানতে পারি নাই তাই আমার বাড়িতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো আমি ভাবতে লাগলাম নামটা কি রাখবো কি রাখবো কি রাখবো ভাই প্রতি বাপ মাই বাচ্চার ভালো নাম রাখতে চাই চাই না ডাক নাম অবশ্য থাকে ওই আপনার সন্টু মন্টু ঝন্টু নাট বল্টু দোয়েল কোয়েল পিয়া জিত গীত রীত মিত শীত এখন আবার সিনেমার নামে নাম রাখা হচ্ছে তিরঙ্গা হিরঞ্জা চেঙ্গিজ খা কমান্ডো একটা ছেলেকে ডাকলাম বাবা তোর নামটাও কি ওই রকম বলে আমার নাম সবচেয়ে বড় আমি কি বল না বলে আপকো জ্বালাকা রাক্কা দুঙ্গা আমি বাপ রে বাপ নামের বাজার খুব গরম কোথা মেরে টেরে দেবে হয়তো নাম শুনে আর কাম নেই বাবা আ ভাই জানেরা বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা বাপ মা ভালো নাম রাখতে চায় আমার বাড়িতে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো আমি ভাবতে লাগলাম নামটা কি রাখবো রে কি রাখবো ভাবতে ভাবতে মনে পড়ে গেল ও বেদের মধ্যে একটা নাম পেয়েছি সব থেকে শ্রেষ্ঠ মনীষী হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ আমি আমার ছেলের নাম রেখে দিলাম মোহাম্মদ অধিক অমল দাদা তার ছেলের নাম রাখলো মোহাম্মদ শ্যামল বাবু তার ছেলের নাম রাখলো মোহাম্মদ সাঁওতাল কিষানু দাদা তার ছেলের নাম রাখলো মোহাম্মদ শিখ জাতি অমর সিং তার ছেলের নাম রাখলো মোহাম্মদ এইভাবে সারা পৃথিবীতে বাপরে দশ হাজার এই তো ভারতবর্ষে প্রায় চারশো ছেলের নাম মোহাম্মদ বাংলাদেশে আড়াইশো ছেলের নাম মোহাম্মদ পাকিস্তানে তিনশো ছেলের নাম মোহাম্মদ জাপান আর জার্মান মিলিয়ে চোদ্দশো ছেলের নাম মোহাম্মদ আমেরিকায় এগারোশো ছেলের নাম মোহাম্মদ সৌদি আরবের বুকে আটশো ছেলের নাম মোহাম্মদ মিশরের বুকে নশো ছেলের নাম মোহাম্মদ এই আপনার তুর্কিস্তানের বুকে এক হাজার ছেলের নাম মোহাম্মদ এইভাবে দেখা গেল সারা পৃথিবীতে মোট দশ হাজার ছেলের নাম পাওয়া গেল মোহাম্মদ আসল মোহাম্মদ হবে কটা দশটা কে আসল মোহাম্মদ কটা হবে একটাই হবে আচ্ছা আমি রাত জায়গা মানুষ তো হয়তো ভুলভাল বেরিয়ে পড়বে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু ভুলগুলো ধরে দেবেন আমি জানি আমার চেয়ে বড় বড় বক্তা সব আপনারা নিচে বসে আছেন এখানে মাস্টারমশাই আছেন ডাক্তারবাবু আছেন প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন ব্যবসায়ী ভাই আছেন ড্রাইভার ভাই আছেন বিভিন্ন স্তরের মানুষ এখানে আছেন দোকানদার আছেন কারবারি আছেন তা আপনারা শখ করে আদর করে এই অধমটাকে মাস্টারি চেয়ারটা দিয়েছেন আর আপনারা মাস্টার হয়েও নিজেরা আজকে ছাত্র সেজে বসে আছেন যাক সবই আল্লাহর মেহরবানি আপনাদের করুণা আপনাদের দয়া তো ভুল ভাল তো বেরিয়ে পড়তেও পারে একটু হিন্স দেবেন আমার একটু মানে ভুল হয়ে গেলে একটু বলবেন তাতে আমি খুশি হব আর ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব ভাই জান আমার তাহলে দেখা গেল দশ হাজার ছেলের নাম মোহাম্মদ আসল মোহাম্মদ হবে একটা কোনটা আসল করবো আর কোনগুলোকে নকল করব। বেদটা হাতে তুলে নিলাম হে বেদ তুমি তো তার পূর্বাভাস দিচ্ছ একটু বলো আমি দশ হাজার মোহাম্মদ থেকে কোনগুলোকে বাদ দেবো আর কোনটা আসল রাখবো বেদ বলছে কোনো চিন্তা নেই আমার তিন নাম্বার লাইনটা দেখ আর ওর মধ্যে থেকে বুঝে নে সেই মোহাম্মদ কোন দেশে জন্মগ্রহণ করবে আগে দেশটা ঠিক করে নে তা থেকে সহজ হবে কি লেখা আছে সেখানে নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনম ওরে সেই প্রতিশ্রুত মোহাম্মদ যে দেশে জন্মগ্রহণ করে করবে সেই দেশটা হবে মরুভূমির দেশ ভারতে মরুভূমি নেই বাংলাদেশে মরুভূমি নেই পাকিস্তানে মরুভূমি নেই লেবাননে মরুভূমি নেই জর্ডনে মরুভূমি নেই আমেরিকায় মরুভূমি নেই আমরা যদিও পৃথিবীর মানচিত্রে কোথাও কোথাও মরুভূমির ছবি দেখে থাকি যেমন সামান্য রাজস্থানে মরুভূমি রয়েছে দেখে থাকি কিন্তু বাল্মীকি মুনি রামায়ণ নামক একটা ধর্মগ্রন্থে পরিষ্কার লিখে দিয়ে গেছেন মরুভূমির দেশ মানে সম্ভল দেশ আর সম্ভল দেশটা হলো আরব দেশ ভারত কেটে গেল বাংলাদেশ কেটে গেল পাকিস্তান কেটে গেল লেবানান কেটে গেল জর্ডন কেটে গেল তুর্কিস্তান কেটে গেল আমেরিকা কেটে গেল শুধু আরবের গুলোই সামনে এলো তো আরবে কত বলেছি ভাইজান হ্যাঁ হ্যাঁ ওখান থেকে প্রথম একজন আওয়াজ দিয়েছেন কে আওয়াজ দিলেন হাত তোলেন দেখে আপনি আওয়াজ দিয়েছেন সুহান আল্লাহ দেখা করবেন আমার সাথে আমার গাড়িতে যখন যাব জলসা সেরে আপনি দেখা করবেন এইরকম জবাব দেনেওয়ালাকে আমার মনে হয় কল যেটা কেটে দিয়ে দিই কেন যারা মন দিয়ে শুনছে আপনাকে আমি একটা সিডি বিনা পয়সায় দেব যেটা এই সাবজেক্টটা যে ডিসের মধ্যে আছে ভাই জান আমার এটা কাজ ক্যাসেটটা বাজারে বার হয়নি কেন একশো আটষট্টিটা অডিও আর ছেচল্লিশটা ভিডিও ক্যাসেট এমনি মার্কেটে চলছে কিন্তু দোস্ত এই সাবজেক্টগুলো ওই ক্যাসেটগুলোতে বলবার সুযোগ হয়েছিল না তাই নতুন ক্যাসেট বিক্রি করা যাবে না এক পিসে আছে ওই ভাইকে দেবো দোস্তরা আমার আমার কথাটার উপর ভালো করে গুরুত্ব দেবেন তাহলে কলাইন শুনলাম কলাইন শুনেছি তিন লাইন শুনলাম তাহলে কোন দেশটা সামনে এলো আরব দেশ সেখানেও তো দেখছি আটশো এখন এই আটশো থেকে নির্বাচন করব একটা কি করে করব আবার বেদটা হাতে তুলে নিলাম হে বেদ তুমি তো তার পূর্বাভাস দিচ্ছ তো একটু বলো এই আটশো থেকে আমি কোনটা রাখবো আর কোনগুলোকে ক্যান্সেল করব বেদ বলছে কোনো চিন্তা নেই আমার পাঁচ নাম্বার লাইনটা দেখ এই চার নাম্বার লাইনটা দেখ সেখানে কি লেখা আছে গঙ্গা জলৈস্ত সংস্নপ্প পঞ্চগব্য সমম্বিতই নির্বাচকরা আটশো মোহাম্মদের অভিভাবকদের জিজ্ঞেস করছে হ্যাঁ তোমার মোহাম্মদটা যখন জন্মেছিল কেমনভাবে জন্মেছিল বলে কেন যেমন যেমনভাবে সবাই জন্মায় বলে সরে পড়ো এই তোমারটা কেমনভাবে জন্মেছিল বলে স্যার যেমনভাবে আমি জন্মেছিলাম বলে কেটে পড়ো তোমারটা কেমনভাবে জন্মেছিল সে পটানোর জন্য বলছে স্যার যেমনভাবে আপনি জন্মেছিলেন বলে গেট আউট কেন বেদ বলছে তার জন্মানোর সময় দুটি অসাধারণ আলামত দেখতে পাওয়া যাবে কি কি গঙ্গা জলেশ্চ সংসপ্পা পঞ্চগব্য হোক ওরে সেই প্রতিশ্রুত মুহাম্মদ যখন মায়ের পেট থেকে এ ধরনের বুকে ভূমিষ্ঠ হবেন তার দুটি অসাধারণ জিনিস দেখতে পাওয়া যাবে একটা হলো গঙ্গা জলৈশ্চ তার মাথা হতে পা পর্যন্ত এক বিন্দু এক চুল এক সরিষা পরিমাণে কোনো না পাখি দেখতে পাওয়া যাবে না আর দ্বিতীয়টা কি পঞ্চগব্য সমন্বিতায় ওরে সেই প্রতিশ্রুত মোহাম্মদ যখন মায়ের পেট থেকে এ ধরনের বুকে ভূমিষ্ঠ হবেন তো তার শরীর পাক হতে তার দেহ পাক হতে তার বদন মুবারক হতে এমন একটা খুশবু পাওয়া যাবে এমন একটা সুগন্ধ পাওয়া যাবে যে খুশবু যে সুগন্ধ দুনিয়ার কোন কাস্তুরাই নাই কোনো আতরে নাই কোনো ফুলেও নাই সময় মানুষ মিথ্যা বলতে ভালোবাসে একজন ছুটে এলো এসে বলছে আমার ছেলেটা যখন জন্মেছিল না কি সুন্দর একটা খুশবু বার হচ্ছিল তার তোরটাই হতে পারে আয় সামনে আয় আরেকজন এসে বলছে ওরটা কি বলছে না আমার ছেলেটা যখন জন্মেছিল পুরো শরীরটা আয়নার মতো চকচক ঝকঝক করছিল একটু ব্লাড দেখা দেয়নি তোরটাই হতে পারে আয় সামনে আয় এইভাবে কুড়িটা সামনে এলো আ সাতশো আশিটা ক্যান্সেল এখন এই কুড়িটা থেকে নির্বাচন করব একটা কি করে করব আবার বেদটা হাতে তুলে নিলাম হে বেদ সমস্যা দশ হাজার থেকে সব বাদ দিয়েছে কিন্তু কুড়িটা সামনে এখন কি করব বেদ বলছে কোনো চিন্তা নেই আমার পাঁচ নাম্বার লাইনটা দেখ সেখানে কি লেখা আছে চন্দনা দি বিভর চো তুস্তাব মনসারম ওরে সেই প্রতিশ্রুত মোহাম্মদ চাঁদের ক তারিখে আসবে সেটাও বেদ বলে দিচ্ছে হুম নির্বাচকরা জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমারটা চাঁদের ক তারিখে জন্মেছিল বল তিন তারিখে এবার সরে পড়ো তোমারটা চাঁদের ক তারিখে বলে প্রথম তারিখে এবার কেটে পড়ো তোমারটা চাঁদের ক তারিখে বলে তেরো তারিখে বলে একটুর জন্য হরিকে গেছে তুমিও হরিকে পড়ো আরেকজনকে বলছে তোমারটা চাঁদের ক তারিখে বলে উনিশ তারিখে বলে পালিয়ে যাও আরেকজন বলছে তোমারটা ক তারিখে বলে তেইশ তারিখে বলে ভাগ যাও আরেকজনকে বলছে তোমারটা ক তারিখে সে রেখে মেখে বলছে তেত্রিশ তারিখে বলে গেট আউট কেন চন্দালা দি বিভর চো তুষ্টাব মানসারাম ওরে সেই প্রতিশ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের যে তারিখে জন্মগ্রহণ করবেন সেটা চাঁদের প্রথম তারিখ তিন তারিখ তেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ তেত্রিশ তারিখ হবে না রে সেটা হবে চাঁদের বারো তারিখ শুক্লপক্ষে এমন সময় একজন এসে বলছে আমার ছেলেটা চাঁদের বারো তারিখ বলে তোরটাই হতে পারে আয় সামনে আয় আরেকজন বলছে আমারটাও বারো তারিখ আচ্ছা সামনে আয় এইভাবে পাঁচটা সামনে এলো পনেরোটা ক্যান্সেল এই পাঁচটা থেকে নির্বাচন করব কি করে বেদ বলছে আমার পাঁচ নাম্বার লাইনের অর্ধেকটা বুঝেছিস আরো অর্ধেকটা বুঝতে বাকি আছে ওটাও বোঝ চন্দানাদি ও তো চাঁদের খবর গেল রে এবার বলছে বিভাভার চো তুষ্টাব মন সাহারম পাঁচটা মোহাম্মদের গায়ে তো কাপড় ঢাকা দেওয়া আছে অভিভাবকরা তার খুলে রাখবে না এই তো আলি মায়ের শাড়ির নাচল গামছা চাদর কাঁথা ইত্যাদি ঢাকা দেওয়া আছে নির্বাচকরা বলছে দেখি কাপড়গুলো সরাও তো কেন বলে ওদের গুপ্ত অঙ্গগুলো দেখবো কেন দেখবেন স্যার বলে যিনি প্রতিশ্রুত মোহাম্মদ হবেন স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তিনি হবেন যিনি প্রতিশ্রুত মোহাম্মদ হবেন আল্লাহর পেয়ারা হাবিব তিনি হবেন যিনি প্রতিশ্রুত মোহাম্মদ হবেন সব নবীদের সর্দার তিনি হবেন যিনি প্রতিশ্রুত মোহাম্মদ হবেন তো সমস্ত কিছু সৃষ্টির ওসিলা তিনি হবেন অতএব আমার আল্লাহ চাইবেন না আমার আল্লাহ চাইবেন না যে তার পেয়ারা রসুলকে তার হাবিবকে তার মাহবুবকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করানোর কয়েকটা বছর কাটতে না কাটতেই দুনিয়ার কোনো খাতনাদারকে দুনিয়ার কোনো হাজামকে ডাকিয়ে তার খাতনা দিতে গিয়ে তার হাজামত করাতে গিয়ে তার ইজ্জত দেখতে হোক এটা আমার আল্লাহ চাইবেন না সেজন্য তার পেয়ারা কে তার হাবিবকে তার মাহবুবকে মায়ের পেট থেকে খাতনা দেওয়া অবস্থায় হাজামত দেওয়া অবস্থায় লিঙ্গচ্ছেদন করা অবস্থায় প্রেরণ করবেন দেখি কাপড় সরা কাপড় সরিয়ে কি করবো আমার তো তা না বলতো সরে পড়ো তোমারটা আমারও তা না বলতো কেটে পড়ো তোমারটা এইভাবে তিনটে ক্যান্সেল হলো দুটো সামনে এলো যেন হাত না দেওয়া অবস্থায় লিঙ্গচ্ছেদন অবস্থায় হয়েছে ভাই এমন ছেলে জন্মায়নি ভাই হিন্দুর ঘরেও হয় মুসলমান ঘরেও হয় হ্যাঁ দুটো এরকম সামনে এসেছে এখন তো বড় সমস্যা হয়ে গেল আরও কেন সেই মোহাম্মদ একটা হবে কিন্তু পেয়ে গেছে দুটো সবই মিলে গেছে কিন্তু দুটো বেদটা হাতে নিলাম হে বেদ এ বড় সমস্যায় পড়লাম সব মিলে গেছে কিন্তু দুটো তুমি তো বলছো একটা বেদ বলছে কোনো চিন্তা নেই আমার ছ নাম্বার লাইনটা দেখ সেখানে লেখক লিখছে কি লিখছে লেখকের নাম কি বেদরা যিনি লিখেছেন এই লেখকের নাম কি না বাল্মীকি না বাল্মীকি তো রামায়ণ লিখেছেন বেদ লিখেছেন কে বেদের লেখকের নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন আর বেদটা যিনি চার ভাগে ভাগ করলেন ইনার নাম কি ইনার নাম হচ্ছে বেদব্যাস ব্যাসদেব তো কৃষ্ণ দৈপায়ন লিখছেন কি নমস্তে গিরিরাজানাথ মরুস্থল নিবাসীনে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি ভক্তি ভাজন জানাই সেই মরুভূমির মোহাম্মদকে ও অমল বিমল শ্যামল দাদারা ও সনাতন ধর্মালম্বী বন্ধুরা দেখুন বেদের লেখক বলছেন নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসীনে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি ভক্তি ভাজন জানাই সেই মরুভূমি ধুলাইরত মোহাম্মদকে তিনি যখন ধুলোবালি নিয়ে প্রখর রৌদ্রবেলা খেলা করবেন তার একটা আলামত বলে দিই শোনো অশ্ব ইল্ললে মিত্র বরুণ রাজা তম্মাত্তানি বিদ্যানি পুনস্তং দুদ্ধ শোনো শোনো শোনো তিনি যখন মরুভূমির উপরে ওই প্রখর রৌদ্রবেলা ধুলোবালি নিয়ে খেলা করবেন তো তার মাথার উপরে কার মাথার উপরে যিনি আসল মোহাম্মদ হবেন তার মাথার উপরে আকাশের এক টুকরো মেঘ ছাতার মতো ছায়া করে থাকবে এখানে দুটো কেন যদি দুশো থাকে দু হাজার থাকে দু লাখ থাকে দু কোটি থাকে দু করোড় মোহাম্মদ যদি থাকে তো যার মাথায় আকাশের মেঘ ছাতার মতো ছায়া করে থাকবে আসল মোহাম্মদ সেইটাই বলে পরিগণিত হবে এর উপরে আর কি দলিল আছে রে আর তো কোনো দলিলের দরকার নেই এখন আমি যদি হিন্দুর ছেলে হই আমি যদি অমল বিমল শ্যামলদের একজন হই এই মুহূর্তে আমার প্রশ্ন জায়গা স্বাভাবিক হে কৃষ্ণ দই পায়ন আপনি আপনার বেদ নামক গ্রন্থের মূল্যবান কাগজ আর আপনার কলমের মূল্যবান কালি এই মোহাম্মদের পরিচিতি লিখতে গিয়ে অপচয় খানিকটা হয়ে গেল নাকি কেনই অপচয় করলেন তাই তিনি সাত নাম্বার লাইনে লিখে দিলেন গিরিরাজন মরুস্থল নিবাসিনে ত্রিপুরা সুর নাশায় বহু মায়া পুবার তিনে ও বেদ পাটকারীরা ও বেদ সুতিরা ও বেদ মাননেওয়ালারা ও বেদের উপর চলনেওয়ালারা তোমরা উসে মোহাম্মদকে মান্য করিয়া চলিও কেন না জানিয়া রাখিও তিনি ইহ জগতে কালো পথ থেকে মানুষদেরকে ধরে ধরে আলোর পথ নিয়ে আসবেন আর পরজগতেও পাপীদের পাপের গুলো নামিয়ে নিয়ে নিজ কর্তমার দানে অর্থাৎ সাফাতের বদৌলতে স্বর্গধামে অর্থাৎ জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবেন বলেন সুহান আল্লাহ নারে দিন ইসলাম দিন ইসলাম বিশ্ব নবী বিশ্ব নবী আমার ভাইজানেরা সে কি তাহলে শুধু মুসলমানদের নবী না তিনি হিন্দুদেরও নবী তিনি বৌদ্ধদেরও নবী তিনি জৈনদেরও নবী তিনি শিখদেরও নবী তিনি সাঁওতালদেরও নবী তিনি খ্রিস্টানদেরও নবী তিনি কলবিল ভাই পেছনে জায়গা হচ্ছে না একটু চেপে চেপে একটু চেপে চেপে বসার চেষ্টা আগিয়ে আসে একটু ঘষে ঘষে আগিয়ে আসেন কেন এখনো এখনো আমার বাগবাড়ির শ্রোতারা এসে পৌঁছায়নি তারা একটু পরে আসবে আমার বাগবাড়ির ভাইয়েরা বললেন হুজুর আপনি চলে যান আমরা যাচ্ছি একটু পরে তারা পঁয়ত্রিশ চল্লিশটা ছেলে এসে কোথাও বসবে বাবা একটু তাদের জন্য জায়গা রাখতে হবে একটু চেপে চেপে গায়ে ঘিসড়ে ঘিফড়ে আগিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ একটু ঘেসে ঘেসে আগিয়ে আসে মাশাল্লাহ মাশাল্লাহ ভাইজান আমার আল্লাহ পাকের দরগাহে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের জান্নাতি মেহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন তাহলে সেই নবী সকলের জন্য নবী কি বলেন ভাই বুঝে এসেছে তো তাহলে হিন্দু বন্ধু যারা আমার বক্তব্য শুনছেন আপনারাও দূরে থাকবেন না কেন দূরে থাকবেন ধর্ম সভা আহা গিফট করছেন আমাকে নাকি সুভান আল্লাহ আপনার সাথে মুসাফা হলো না তো এ বই কি আপনি লিখেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। ডাক্তার হাসান সাহেবের ছাত্র মতে যেটা পেশ করতে চাইছি হিন্দু ভাইদের জন্য বললাম হ্যাঁ তাহলে নবী সকলের অতএব আমার হিন্দু বন্ধু যারা আছেন তারাও জেনে রাখবেন আপনাদের সব থেকে মানে মনীষীদের বড় মনীষীর জীবন আলোচনা চলছে এ মেহফিলে আপনাদের পূর্ণ বসার অধিকার আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আজ কোনো ডিফারেন্স থাকবে না পার্থক্য থাকবে না ভাগাভাগি থাকবে না আমরা সবাই আদমের সন্তান হিসাবে একই সুতায় গাথা মালা সকল জাতির প্রাণ একই সুতায় গাথা মালা সকল জাতির প্রাণ বৌদ্ধ জৈন খ্রিস্টান আর হিন্দু মুসলমান এক সোতাই গাথা মালা সকল জাতির প্রাণ বৌদ্ধ জৈন খ্রিস্টান আর হিন্দু মুসলমান কর্মবান হও দেশ বিদেশের নাই রে ব্যবধান একই সোতায় গাথা মালা সকল জাতির প্রাণ বৌদ্ধ জৈন খ্রিস্টান আর হিন্দু মুসলমান সম্প্রীতি বড় জিনিস মহাব্বাত ভালোবাসা এটাই হলো বড় জিনিস পার্থক্য জোর পয়দা করনেওয়ালা ভালো না এই সরি ভুল করেছি জোর পয়দা করনেওয়ালা ভালো তোর পয়দা করনেওয়ালা ভালো না পার্থক্য ডিভাইডেড তৈরি করনেওয়ালা এ ভালো না বরং মহাব্বাতের পাচিরে বাঁধা মহাব্বাতের রশিতে বাঁধা এ হলো ভালো আমার নবীর আদর্শ কি ছিল মহাব্বাতের মাধ্যমে মানুষকে অমুসলিমকে মুসলিম বানানো কাফেরকে মমিন বানানো নিজের আদর্শের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে হ্যাঁ ভাইজান আমার সেই জন্যই আমার হিন্দু ভাইদের বারবার ডাকলাম আরেকটু আলেখ্য পেশ করব যা আপনাদের অজানা মুসলমানরা কলমা পড়ে হিন্দু ভাইরাও কিন্তু কলমা পড়ে মুসলমানদের মধ্যে আছে এক নম্বর দু নম্বর হিন্দুদের মধ্যেও আছে এক নাম্বার দু নাম্বার এই মুসলমান এক নাম্বার দু নাম্বার কারা আল্লাহ রসুলের হাদিস বলছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসালা কাফের আর মমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা আর নামাজ কায়েম করা তাহলে যারা নামাজ কায়েম করে এরা এক নাম্বার আর যারা নামাজ তরক করে এরা দু নাম্বার হিন্দু ভাইদের মধ্যেও আছে কিন্তু এক নাম্বার দু নাম্বার কারা একটু ভাবুন যারা চাঁদা তুলছে দুর্গা দেবীর কালী কালী দেবীর পূজার জন্য চাঁদা তুললো মারামারি ফাটাফাটি করে খুব একদম তোলপাড় করে চাঁদা ফাঁদা তুলে বিরাট বড় মণ্ডপ সাজালো কিন্তু আসল পুজো করার সময় এই যারা মাথা ফাটাফাটি করে চাঁদা তুললে এদেরকে কি মন্ত্র পড়তে দেওয়া হবে না তোরা দু নম্বর সব পিছনে থাক এক নাম্বার কারা ব্রাহ্মণ আসবে মন্ত্র পড়তে ভাইজান আমার মুসলমান এক নাম্বার কলমা পড়েছে হিন্দু ভাইও এক নাম্বার যারা কলমা পড়েছে আসুন একটু কলমাটা শুনি মুসলমানের কোন কলমা গো কলমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো কলমা এর মানেটা কি লা মানে নেই ইলাহা কোনো মাহবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর কোনো দ্বিতীয় নাম আপনি পড়েছেন ভাই কোন দ্বিতীয় নাম আপনি বললেন কি ও বন্ধু আমার দিকে তাকান ওদিক কি দেখছেন ওনারা ওদিকের কাজ করছেন আপনারা আমার দিকে তাকান ভাই জান আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বার এই তো বললেন কলমার মধ্যে নাকি আল্লাহ ছাড়া আল্লাহর দ্বিতীয় কোনো নাম আপনি কলমায় বলেছেন কি না হিন্দু ভাই ব্রাহ্মণ ভাই কলমা পড়ছেন মুসলমানকে যদি একটা হিন্দু ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আরে আব্দুর রহিম আব্দুল করিম বলতো কবে থেকে কলমা পড়েছিস বলতে পারবেন না আপনি কলমা কবে পড়েছেন আপনার দিনক্ষণ ঠিক করা নেই কিন্তু একটা ব্রাহ্মণ ভাই কবে কলমা পড়েছে ওনার দিনক্ষণ ঠিক করা আছে উনি কলমা কবে পড়েছেন জানেন যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যায় না মাস্টারের ছেলে মাস্টার হয়ে যায় না পীরের ছেলে পীর হয়ে যায় না বাউনের ছেলেও বাউন হয় না ব্রাহ্মণ কবে হয় জানেন যেদিনে পৈতে ধারণ করেন তো সিনিয়র ব্রাহ্মণ উঁচু পিড়িতে বসেন জুনিয়র ব্রাহ্মণ নিচে পিড়িতে বসেন দশ আঙুলে পৈতে গলিয়ে নেন সিনিয়র ব্রাহ্মণ ময়দার গরু তৈরি করেন এই গরু কেন তৈরি করা হয় এবং গরুর কোন অংশটা ওকে আগে খাওয়াতে হবে এ বিশ্লেষণ পরে বলবো আবার এই বাগবাড়িতে আসতে যাবেন সেদিনে বলবো ভালো করে যে রাম গোমাংস কতবার খেয়েছিলেন এবং বনবাসে যাওয়ার আগে মা কৌশল্যার কাছে কি আবদার করেছিলেন দোস্তরা আমার সেই নথিপত্র ধরে আপনাদের খেদমতে পেশ করব তাতে করে লাভ কি হবে হিন্দু মুসলমানের মধ্যে বন্ধুত্ব গুরুত্ব বাড়বে সম্প্রীতি বজায় থাকবে যাওয়ার আগে ইংরেজরা যে মিথ্যা ইতিহাস রচনা করে দিয়ে গেছে হিন্দু মুসলমানের মধ্যে যাতে দ্বন্দ্ব হতে থাকে তাহলে পরবর্তীতে আমরা আবার এসে এই ভারতবর্ষকে নতুন আমেরিকা তৈরি করতে পারবো সেই মিথ্যা অতি ইতিহাস আজ রচনা করে দিয়ে গিয়েছিল বলেই আজ একটা মুসলমান যদি কল থেকে পানি খায় তো হিন্দু এসে তিন বাধ্য হয় আবার হিন্দু ভাই যদি কল থেকে পানি নিয়ে যায় মুসলমান এসে তিন বাধ্য হয় কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলে গিয়েছিলেন স্বামী স্বামী বিবেকানন্দ রচনা সম্ভার সাতশো সাতাশি পৃষ্ঠায় লেখা রয়েছে তো সেই সেই দিন কবে আসিবে যেদিন দেখে দেখিব যে ব্রাহ্মণ আর শূদ্র এক পাত্রে জল পান করছে আজ পর্যন্ত তার স্বপ্ন হিন্দু ভাইয়েরা সার্থক করতে পারেননি ভাইজান আমার আমি যদি শুধু হিন্দু বন্ধুদের বলি তাহলে বলতে বলতে বলতে বলতে সকাল হয়ে যাবে আমার মা বোনেরা যারা বসে আছে এরা ভাববে আমাদের আশা পূর্ণ হলো না ওরা মা ফাতেমার কথা শুনতে চাইছে ওরা মা রাবিয়ার কথা শুনতে চাইছে ওরা মা এসার কথা শুনতে চাইছে ওরা মা আসিয়ার কথা শুনতে চাইছে তাই আমার মায়েদের জন্য বলবো যারা সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি এই অধমযোগ্য আসলাম হাবিবের মা ফাতেমার সংসার নিয়ে পাগল হয়ে থাকে যেসব মায়েরা এই অধমের কাসেট শোনে আর কাঁদে সেই সব মায়েরা আজ আমাকে ডাইরেক্ট দেখবে আমার মুখ থেকে দুটো কথা শুনবে বলে এসেছে তাদের জন্য কিছু আমাকে বলতে হবে তাই কলমা প্রসঙ্গটা বলেই আপাতত আমি এই হিন্দু বন্ধুদের প্রসঙ্গ বাদ দেবো দিয়ে আমি আমার মুসলমানদের জন্য কিছু বলার চেষ্টা করব দোস্তরা আমার আসলে হিন্দু আর মুসলমানের মধ্যে আরেকটু মোহাব্বত তৈরি হবে যখন আমরা বুঝবো একই কলমা হিন্দুরাও পড়েছে মুসলমানও পড়েছে লক্ষ্য করুন মুসলমান কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মোহাম্মদুর রসুল্লাহ মানে নেই ইলাহা কোন মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত পয়গম্বর হিন্দু বন্ধু ব্রাহ্মণ বন্ধু বলতে চাইছেন ওরে আল্লাহ যে আমাদের স্রষ্টা একক ব্রাহ্মণের দ্বিতীয় নাস্তিক অতএব সেই আল্লাহর নামটা অত ছোট্ট করে বলবো না রে এখন অনেক মানুষ দাওয়াত করতে গিয়ে আমার বাড়িতে যেতে পারেন না তারা আমাকে ফোনে দাওয়াত করেন টাকা ইন্টারনেটে পাঠিয়ে দেন এবার নাম ছাপবার সময় আমাকে ফোন করে বলছে হুজুর আপনার আমরা হ্যান্ডবিল ছাপবো আপনার নামটা কি আমি বাবা কি নামে জানো বলছে আসলাম হয় হুসেন আলে ওইটাই লেখো না হুজুর ওইটুকু লিখলে হয় একটু লম্বা চওড়া করবো আমি বলে আমার পরের বক্তার নাম কি দিয়েছো বাবা বলে হুজুর ফখরুদ্দিন সাহেবকে আমরা দাউদ করেছি তো ওনার নামে লিখেছি জুদ্দাতুস সালেকিন কুদরাতুল আরেফিন কিতাবুল মাক্কিয়িন ইমামুল মাদানিয়িন জনাব আলা হজরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ ফখরুদ্দিন আলী আহমেদ সাহেব এই বলেও আশা মেটেনি জিল্লুহুল আলী এত বড় নাম আমি বলে হ্যাঁ বাবা ওই নামটা তো প্রচার করবি বলে হুজুর আমরা জলসার আগে তিন দিন আগে তিন দিন আমরা অটো আর মাইকে প্রচার করব আর তো প্রচার করলে কেমন দাঁড়াবে বাজারের এক প্রান্ত থেকে যখন আরম্ভ করবি যুদ্ধাতুস সহলেকিন কুদরাতুল আরেফিন কিতাবুল মাক্কিয়িন ইমামুল মাদানিয়িন জনাব আলা হজরত মৌলানা কারি মুফতে বলতে বলতে ধনেখালি বাজার পার হয়ে চলে যাবে কোথা জলসা আর কবে কে আসছে তার সেটাই শুনতে পেল না লোক এই টাইটেল শুনতে শুনতে শেষ হয়ে গেল তাহলে আমার নামে বাবা অত বড় টাইটেল দিসনি খবরদার আসলাম হাবিব আসছে অমুক জায়গায় এইটুকু লিখলে এইটুকু জানলেই লোক যথেষ্ট অত আসলাম হাবিব দ্বিতীয় নেই এখন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শকর সারা ভারতবর্ষের বুকে রিসার্চ করে দেখা গেছে আসলাম হাবিব নাম দ্বিতীয় নেই আর আপাতত আমার পরবর্তী জেনারেশনের অনেক নাম রেখেছে অনেকেই আসলাম হাবিব সাহেব অনেকে রেখেছে যেমন সাদ্দাম সাদ্দাম হোসেন অনেক গ্রামের ছেলেদের নাম আছে সাদ্দাম হোসেন কিন্তু সাদ্দামের মনে হয় যুদ্ধের আগে এই নাম নামটা খুব একটা গ্রামে প্রচলিত ছিল না তাই যাদের নাম সাদ্দাম লক্ষ্য করবেন তারা সবাই আঠারো উনিশ কুড়ির মধ্যে কারণ এই উনিশ কুড়ি বছর আগেই সাদ্দামের যুদ্ধ হয়েছিল সেই সময় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে উনিশটা দেশ লেগেছিল কিন্তু সাদ্দাম কে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন ভাইজান আমার সেই জন্য ঘরে ঘরে সাদ্দামের ছবি সাদ্দামের নাম ইত্যাদি ইত্যাদি নিয়ে চর্চা করতো মানুষ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নামটা এত ছোট্ট করে মুসলমানরা বলেছে বলুক আমরা ব্রাহ্মণরা বড় করে বলবো তাই আল্লাহর নামটা কেমন ভাবে বলছে পইতে গলানোর আগে লক্ষ্য করুন হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরিন্দ্রাহা মানে জুবান শুদ্ধি করতে হয় আমরা যেমন একটা অমুসলিমকে যদি মুসলিম বানাতে চাই তো তাকে আগে তওবা পড়াবো আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি এটা পড়িয়ে দেবো তারপরে কলমা পড়াবো তো উনিও জুবান শুদ্ধি করাচ্ছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশনেন্দ্র জুবান শুদ্ধ হয়ে গেল এবার বলছে অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাণ অল্লম আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ আলম আদাল্লা বুকে মেকা কাম আল্লাহ বুকে নিখাত কাম এই বলে পৈতেটা পড়ালো ও ব্রাহ্মণ ভাই যদি কেউ থাকেন তিনি নিশ্চয়ই খুব খুশি হবেন কারণ বহু জলসা থেকে যাওয়ার পথে ব্রাহ্মণ ভাইয়েরা রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে আমাকে রিকোয়েস্ট করে নামিয়ে ওরা পদধুলি চরণ ধুলিটাকে খুব সম্মান করে তাই নিতে গেছে যদিও আমি বাধা দিয়েছি বাধা দিয়ে অনেক জায়গায় রাখতে পারি না দোস্তরা আমার আমি সেই ব্রাহ্মণ ভাইদের হেলিয়াটা খুলে দিচ্ছি এই যে দশ আঙুলে পইতে গলিয়ে নিয়ে আল্লাহর নামগুলো যে বললো এর নামের মানে কি অল্লং মানে আল্লাহ জৈষ্টং মানে বড় সৈষ্টং মানে শ্রেষ্ঠ পরমং মানে পরম পূর্ণাং মানে সম্পূর্ণ অল্লম মানে সেই আল্লাহ অল্লা রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হলেন মোহাম্মদ বরস্য আল্লাহ আলম কুল কায়নার জন্য সমূহ সৃষ্টি জগতের জন্য এটা কোন মোহাম্মদ রে এ খালেকের বেটা মোহাম্মদ নয় এ মালিকের বেটা মোহাম্মদ নয় ও সত্তারের বেটা মোহাম্মদ নয় এ জব্বারের বেটা মোহাম্মদ নয় বলে কোন মোহাম্মদ বলছে আদাল্লা বুক মে কাকাম তিনি আব্দুল্লাহর বুকের মানিক মোহাম্মদ ওয়াল্লা বুক নিখত কম তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব দেখলেন কত ভারী কত বড় কলমা আমার ব্রাহ্মণ ভাই পড়ে বসে আছে হ্যাঁ ও দোস্ত কিসের গর্ব করবেন আপনি কেন কিসের গর্ব কিসের অহংকার কেন ডিভাইডেড কেন পার্থক্য আসল পার্থক্য করলো কারা আসুন একটু আরেকটু আগায় ভাই আমরা নামাজ পড়ি আপনি কি জানেন আমার ব্রাহ্মণ ভাইও নামাজ পড়ে জানেন কি জানেন